হাদিস নম্বর একষট্টি عن عدي بن حاتم رضي الله عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من استطاع منكم ان يستتر من النار ولو بشق تمره فليفعل জান্নাত লাভের একটি উপকরণ আদি বিন হাতিম রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সাল্লাহ আলিহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন তোমাদের মধ্যে থেকে যে ব্যক্তি জাহান্নামের অগ্নি থেকে পরিত্রাণ পাওয়ার ক্ষমতা রাখে সে যেন জাহান্নামের আগুন থেকে নিজেকে মুক্ত করে যদিও তা একটি মাত্র খেজুরের এক অংশ দান প্রদানের মাধ্যমে হয় শহীহ মুসলিম হাদিস নম্বর ছিষট্টি হাইফেন বন্ধনের মধ্যে এক হাজার ষোলো এবং শহীহ বুখারি হাদিস নম্বর এক হাজার চারশো তেরো তবে হাদিসের শব্দগুলি শহীহ মুসলিম থেকে নেওয়া হয়েছে এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় আবু তারিফ ও আবু ওয়াহাব আদি বিন হাতিম বিন আবদুল্লাহ আত্তাই তিনি তিনি ছিলেন একজন মহাদানবীর ও বুদ্ধিমান সাহাবি এবং তিনি ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে ও পরে তাঁর আত্মাই বংশের প্রধান ব্যক্তি ও নেতা ছিলেন তিনি ভদ্র দয়ালু দয়াশীল বড় বক্তা এবং বাকপটু ও তাৎক্ষণিকভাবে উত্তর দেওয়ার প্রখর বুদ্ধির অধিকারী ছিলেন আল্লাহ রসুল সাল্লাহ আলিহি ওসাল্লাম তার ইসলাম ধর্ম গ্রহণের প্রত্যাশী ছিলেন আল্লাহ রসুল সাল্লাহ আলিহি ওসাল্লাম তার ইসলাম ধর্ম গ্রহণের প্রত্যাশী ছিলেন যেন সে ইসলাম ধর্ম গ্রহণ করার পর আল্লাহর রসুলের সাথে সহযোগিতা করেন আদি বিন হাতিম আত্মাই সপ্তম হিজড়িতে সর্বপ্রথমে আল্লাহর রসুল সাল্লাহ আলহি ওসাল্লামের নিকটে আগমন করেন তবে তার আগমন ছিল আল্লাহর রসুলের অবস্থার সমস্ত বিষয়ে জ্ঞান লাভ করার উদ্দেশ্যে ইসলাম ধর্ম গ্রহণ করার উদ্দেশ্যে নয় তিনি যখন মদিনায় আল্লাহর রসুল সাল আলহি ওয়াসাল্লামের সাথে তার মসজিদে সাক্ষাৎ করলেন এবং দেখলেন যে আল্লাহর রসুলকে রাজা বা নেতা হিসেবে আখ্যাত বা প্রখ্যাত করা হয় না তখন তিনি জানতে পারলেন যে আল্লাহর রসুল কোনো রাজত্ব বা নেতৃত্বের প্রত্যাশী নন তারপর আল্লাহর রসুল তাকে নিজের বাসভবনে বা বাসগৃহে নিয়ে গেলেন এবং তার যথাযথভাবে সম্মান করলেন এবং তাকে সঠিক পন্থায় মর্যাদা প্রদান করলেন এবং ইসলামের প্রতি আহ্বান জানালেন সুতরাং তিনি স্বেচ্ছাক্রমে স্বাধীনভাবে ইসলাম ধর্ম গ্রহণ করলেন এবং সঠিকভাবে ইসলামের উপরে অটল থাকলেন আবু বকর রদিয়াল্লাহ আনহর যুগে ইসলাম ত্যাগ বা রিদ্দার ফিতনা কঠোরভাবে ছড়িয়ে পড়েছিল সে সময় আদি বিন হাতিম ই ইরদাহ আনহর মহা ভূমিকা ও মহা অবদান ছিল প্রকৃত ইসলাম ধর্মের সংরক্ষণের বিষয়ে সুতরাং তিনি নিজেই তার স্বজাতিকে নিয়ে এবং নিজের বংশের লোকজনকে নিয়ে ইসলাম ধর্মের উপর স্থায়ীভাবে অটল ছিলেন অনুরূপভাবে তিনি ইসলামের মহাবিজয়ে অংশগ্রহণ করেছিলেন এবং তিনি এরাক মাদায়েন কাদিসিয়া অন্যান্য বিজয়েও উপস্থিত ছিলেন এবং অংশগ্রহণ করেছেন অমর রদিয়াল্লাহ আনহু আদি বিন হাতিম আত্তাই রদিয়াল্লাহ আনহুর অনেক প্রশংসা করেছেন তাই এই বিষয়ে হাদিস গ্রন্থে যা কিছু বর্ণিত হয়েছে তাতে থেকে কিছু কথা এখানে অতি সংক্ষেপে উল্লেখ করা হল আদি বিন হাতিম রদুয়াল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন যে আমি একদল লোকের সাথে অমর রদুয়াল্লাহ আনহুর আমলে তার নিকটে আগমন করেছিলাম তাই তিনি একজন একজন করে সকলের নাম উল্লেখ করে সকলকে আহ্বান করছিলেন তখন আমি বললাম হে আমিরুল মিনীন আপনি কি আমাকে চিনতে পারেননি তিনি উত্তরে বললেন হ্যাঁ আমি আপনাকে ভালোভাবে জানি কেননা বিভিন্ন প্রকারের মানুষ যখন ইসলাম হতে বিমুখ হয়েছে তখন আপনি ইসলামের অনুগামী হয়েছেন যখন তারা পশ্চাৎগামী হয়েছে তখন আপনি অগ্রগামী হয়েছেন যখন তারা অঙ্গীকার ভঙ্গ করেছে তখন আপনি আপনার অঙ্গীকার রক্ষা করেছেন এবং যখন তারা ইসলামকে প্রত্যাখ্যান করেছে তখন আপনি ইসলামকে রক্ষা করেছেন অমর রদিয়াল্লাহ আনহুর মুখ থেকে যখন আদি বিন হাতিম রদিয়াল্লাহ আনহু তার এই বিভূষিত প্রশংসা শুনলেন তখন তিনি বললেন তাহলে আমার নাম আপনি উচ্চারণ করুন বা না করুন আমি আর কোনো পরোয়া করি না শাহেহ বুখারি হাদিস নম্বর চার হাজার তিনশো চুরানব্বই আদি বিন হাতিম রদিয়াল্লাহ আনহু হতে এটাও বর্ণিত হয়েছে তিনি বলেন যে আমি যখন অমর রদিয়াল্লাহ আনহর আমলে তার নিকটে আগমন করেছিলাম তখন তিনি আমাকে বলেছিলেন সর্বপ্রথমে যে অনুদানটি আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম এবং তার সাহাবিগণের মুখ উজ্জ্বল করেছিল তা হল আত্মাই গোত্রের অনুদান যেই অনুদানটি আপনি স্বয়ং আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের কাছে নিয়ে এসেছিলেন শাহেহ মুসলিম হাদিস নম্বর একশো ছিয়ানব্বই হাইফেন বন্ধনের মধ্যে দু হাজার পাঁচশো তেইশ অতপর আদি বিন হাতিম রদুয়াল্লাহ আনহু কুফায় অবস্থান করেন এবং আলী বিন আবি তালেবের সহযোগিতার কাজে তৎপর থাকেন তার বর্ণিত হাদিসের সংখ্যা ছিষট্টিটি আদি বিন হাতিম রদুয়াল্লাহ আনহু কুফায় অনেক দিন অবস্থান করেন এবং সেখানেই একশো বছর বয়সে সাতষট্টি হিজড়িতে মৃত্যুবরণ করেন এই বিষয়ে অন্য উক্তিও রয়েছে এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক এই হাদিসটির দ্বারা সাদাকা বা দান প্রদান করার প্রতি উৎসাহ প্রদান করা হয়েছে এবং অতি অল্প বস্তু হলেও সদাকা বা দান প্রদান করা থেকে বিরত থাকা উচিত নয় কেননা অতি অল্প বস্তু সদাকা বা দান প্রদান করার মাধ্যমে জাহান্নামের অগ্নি হতে মুক্তি লাভ করাও সম্ভব দুই এই হাদিসটির ভাবার্থ হল এই যে হে মুসলিম সমাজ তোমরা সদাকা অথবা দান প্রদানের মাধ্যমে তোমাদের মধ্যে এবং জাহান্নামের আগুনের মধ্যে একটি পর্দা ও প্রতিবন্ধ তৈরি করো যদিও সেই সাদাকা অথবা দান অতি অল্প ও সামান্য পরিমাণেও হয় যেমন একটি মাত্র খেজুরের একটি অংশ অথবা অর্ধেক অংশ কিংবা একটি খেজুরের একটি ক্ষুদ্র অংশ বিশেষ কেননা একটি খেজুরের ক্ষুদ্র অংশ বিশেষের দ্বারা একটি ছোট শিশুর ক্ষুধা নিবারণ করা যেতে পারে সুতরাং সামান্য বস্তুকেও অবহেলা করা বৈধ নয় এবং জাহান নামের আগুন থেকে আত্মরক্ষার অর্থ হল পাপের ক্ষমা ও মার্জনা প্রাপ্ত হওয়া তিন এই হাদিসটির মধ্যে খেজুরের কথা উল্লেখ করা হয়েছে এবং অন্যান্য কোনো খাদ্যের কথা উল্লেখ করা হয়নি যেমন এক লোকমা খাদ্য এই জন্য যে সেই সময় হেজাজবাসীদের তথা মক্কা ও মদিনাবাসীদের প্রধান খাদ্য ছিল খেজুর তাই খেজুরের কথা এই হাদিসে উল্লেখ করা হয়েছে চার জান্নাত লাভ করার উপকরণ অনেকগুলি রয়েছে তার মধ্যে তার মধ্যে থেকে একটি বিষয় হল এই যে অভাবগ্রস্ত বা দরিদ্র লোকদের দারিদ্র দূর করা এবং তাদের উপকার করা বা তাদেরকে দান প্রদান করা যদিও তা অল্প বস্তু হয় আর এই অল্প বস্তুর দ্বারা দরিদ্র লোকদের উপকার করার বিষয়টি হল মহান আল্লাহর দয়া বা অনুগ্রহ কিন্তু এই বিষয়টি অধিকাংশ লোক জানে না এবং মহান আল্লাহর কৃতজ্ঞতাও প্রকাশ করে না